কিন্তু আরবি ভাষায় সেই জন্য আরবি ভাষা তাকে শেখাতে হবে আমরা বলেছি যে শিশু তার মায়ের ভাষা শিখবে যে ভাষায় তার মা কথা বলে তার বাবা কথা বলে কিন্তু আরবি ভাষা এটি তার ফরেন ল্যাঙ্গুয়েজ নয় এটি তার আকিদার ভাষা এটা তার অস্তিত্বের ভাষা এটা তার দিনের ভাষা এটিকে সে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে মনে করে এটিকে সে দূরে সরে রাখবে এটি নয় এটিকেও তার মাতৃভাষার মতোই একটি ভাষা তার এই ভাষাও তাকে তাকে বুৎপত্তি অর্জন করতে হবে তাকে এই ভাষাও জানতে হবে আর তার পাশাপাশি তাকে আরেকটি ফরেন ল্যাঙ্গুয়েজ বা এক দুটি দুই পাঁচটি যতগুলো ফরেন ল্যাঙ্গুয়েজ তার পক্ষে শেখা সম্ভব ততগুলো সে শিখবে কারণ ভাষা জ্ঞান তার পাণ্ডিত্যকে আরও বাড়িয়ে দেবে আমরা এই জন্যে ষষ্ঠ যে মূলনীতিটি নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে যে ইতকান উত্তৈফলে আল্লোগ আল আজনাবিয়া যে তৈফ এ শিশুকে অন্য ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ অনারবি ভাষা তাকে শিক্ষা দেয়া এটি করতে হবে শিশু আরবি ভাষায় ভালো জ্ঞান দক্ষতা অর্জন করার পর অথবা তার পাশাপাশি কিন্তু আরবিকে বাদ দিয়ে তারপরে ওইটি সে অর্জন করবে এটি কোনোভাবে হতে পারে না এবং কারণ আমরা বলেছি যে শিশুকে প্রথমত কোরআন শেখাতে হবে কোরআন সে মুখস্থ করবে হাদিস মুখস্থ করবে পাশাপাশি এগুলোর পাশাপাশি কিন্তু সে আরবি ভাষা শিখে যাবে এগুলো যখন সে শেষ করবে তখন সে যদি অন্য কোনো ভাষা শেখে তাতে কোনো সমস্যা নেই বরং অন্য ভাষা শেখাই উচিত তাহলে আমাদের শিশুরা অন্যরা ইসলাম সম্পর্কে অথবা জ্ঞান বিজ্ঞানে তারা কি অবদান রাখছে সে অবদান সম্পর্কে তারা গবেষণা করতে পারবে এবং সেগুলো তারা Islamic treasure knowledge treasure of knowledge মানে ইসলামের জ্ঞান ভাণ্ডারে তারা এগুলোকে আরও তারা ট্রান্সলেট অনুবাদ করে বা এগুলোকে তারা শিফট করে তারা ইসলামিক জ্ঞান ভাণ্ডারকে তারা আরও সমৃদ্ধ করতে পারবে অথবা ইসলামের বিরুদ্ধে অন্য কোথাও কি গবেষণা হচ্ছে কি আলোচনা হচ্ছে ইত্যাদি তারা বুঝে সেগুলোর ব্যাপারে তারা তাদের অবস্থান তুলে ধরবে ইসলামকে তারা ক্লারিফাই করবে ইসলাম নিয়ে যে যে ধূম্রজাল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় বা ইসলাম নিয়ে যে মিথ্যাচার হচ্ছে অন্যান্য ভাষাগুলোতে সেই বিষয়গুলো তারা উপলব্ধি করে সেগুলো তারা বুঝে গবেষণা করে সেই ভাষায় তারা লিখবে যাতে মানুষ বিভ্রান্ত না হয়ে ইসলাম ছেড়ে দেয় অথবা ইসলামের কাছে মানুষ না সে ইসলাম গ্রহণ তারা না করে এইরকম একটি অবস্থা যাতে তৈরি না হয় অতএব তাদেরকে এই কাজটি করতে হবে আমরা দেখি রাসুল উল্লাহ সাল আলী তিনি এই কাজটি করেছেন মদিনায় তিনি যাওয়ার পর মক্কা থেকে হিজরত করার পর রাসুল্লাহ সাল আলী আসসালাম যখন তিনি মদিনায় যান মদিনায় যাওয়ার পর তিনি ওইখানকার সাহাবাই কালামদের মধ্যে অত্যন্ত বিদোষী একজনকে তিনি অন্য ভাষা শেখার জন্য তিনি নির্দেশ প্রদান করেন সেই বিষয়ে আমরা এখন আলোচনা করছি যে ফরেন ল্যাঙ্গুয়েজ আর other language learning other language is also sometimes obligatory for our children so that তারা যাতে they can understand other language their culture এবং সেখানে তারা ইসলামকে প্রচার করতে পারে এখানে দেখুন আবু ইয়ালা ইবনে আসাকের তারা প্রত্যেকেই জায়দ ইবনে সাবিত রদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করছেন যে জায়দিন সাবিদ রদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করছেন যে উতিয়া বিন নাবি সাল আলহি ওসাল্লাম যে আমাকে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এর কাছে নিয়ে আসা হলো মোকদ্দমাহু মেকদামহু আল মদিনা যে মদিনায় তার আগমনের সময় যখন তিনি মদিনায় আসলেন মদিনায় আসার পর রসুলামের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো ফাকালু তারা বলল যারা আমাকে নিয়ে গেছে তারা গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ গোলাম বিন বানি মারিন নজ্জার বনু নজ্জার গোত্রের এই হচ্ছে শিশু এই বালক ওয়াকাদ কারা মিম্মা উংজিলা আলাইকা সাবা আশারাত সুরাতান আপনার উপর যে সকল সুরা নাজিল হয়েছে এর মধ্যে উনিশটি সুরা অলরেডি সতেরোটি সুরা অলরেডি সে মুখস্থ করে ফেলেছে সতেরোটি সুরা সে সুন্দরভাবে মুখস্থ করে ফেলেছে রাসুলাম তখন বলেন যে তুমি তাহলে আমাকে একটু পড়ে শোনাও তো ফাকারা তো আলা রাসুলিল্লাহি আমি রাসুলের পর তখন সাল আলাইসালাম সেই সুরাগুলো পড়ে শোনালাম তিনি এটি শুনে খুবই আশ্চর্যান্বিত হলেন এবং তিনি বলেন ইয়া জায়দ হে জায়েদ তাল্লাম লি কিতাব ইয়াহুদ তুমি ইহুদিদের ভাষাটি তুমি আমার জন্য একটু শেখো ইহুদিদের ভাষা তাদের লেখা তাদের বলা এটি তুমি আমার জন্য শেখো ফা ইন্নি উল্লাহি মা আমানু ইয়াহুদ আলা কিতাবি কারণ আমি ইহুদিদেরকে আমি নিরাপদ মনে করি না আমার এই কিতাব আমার এই গ্রন্থ সম্পর্কে নিরাপদ মনে করি না কারণ তারা তাদের গ্রন্থকে বিকৃত করেছে তারা আমাদের গ্রন্থকেও বিকৃত করার চেষ্টা করবে তারা আমার তাদের গ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন কথা ঢুকিয়েছে তারা এখানেও ঢুকানোর চেষ্টা করবে তারা সেগুলোকে বিকৃত ব্যাখ্যা করেছে এখানেও তারা বিকৃত ব্যাখ্যা করার চেষ্টা করবে অতএব তুমি এটা লেখা শেখো যাতে যাতে আমরা যাতে আমরা এই কাজটি করতে পারি যাতে আমরা এই তাদের যে ছলনা বা তাদের যে ষড়যন্ত্র আছে এগুলো যাতে আমরা ধরতে পারি যাই হোক জায়দ সাহেব তারা দিয়ে আল্লাহ তারা আনহু জায়দ ইবনে সাবেত রাদি আল্লাহ তালাহ যখন তিনি রাসুল্লাহ সাল্লাহাম তাকে এই কথাটি বললেন তখন জায়দেবিন সাবিত রাদি আল্লাহ তালু বললেন যে ফাতে আল্লাম তুহু ফ্যামা মাদুয়ালি নিসফ শাহরিন হাত্তা হায়দাক তুহু যে আমি তখন এই এই যে ইহুদের ভাষা এই ভাষাটি আমি শিখলাম আমি এই ভাষাটি পনেরো দিনেরও কম সময়ে এই ভাষায় আমি পণ্ডিত হয়ে গেলাম আমি এই ভাষার পাণ্ডিত্য অর্জন করলাম এবং রাসুল্লাহ সাল্লাহ ফাকুন্ত আক্তুবলি রসুল্লাহ ইসলাম ইজাকাতা রাসুলাম যখন লিখতেন তখন আমি তার জন্য তার পক্ষে আমি লিখতাম ও আকরা উ কিতাবাহুম ইদা কেতাবু ইলেই এবং তারা যখন রসুলামের কাছে কোনো চিঠি লিখত তখন আমি রাসুল্লাহ সাল আলী আসসালামের পক্ষে সেই চিঠিটি তাকে পড়ে শোনাতাম এখানে আমরা যে বিষয়টি দেখি যে হজরত জাহেদ সাবিত আল্লাহ তালানহু তিনি একটি নতুন ভাষা তিনি শিক্ষা অর্জন করলেন ফরেন একটা language in order to assist the prophet সাল্লাহ আলী আসসালাম রসলামকে সহযোগিতা করার জন্য অথবা ওই ভাষার যে সকল লোকেরা তার ইসলাম সম্পর্কে বা ইসলামের যে গ্রন্থগুলো আছে ইসলামের যে ইসলামের যে মূল মূল সোর্সগুলো আছে এগুলোর মধ্যে তারা কোনো বিকৃতি সাধন করে কিনা এগুলোকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে কিনা তারা রাসুলের কাছে কি লিখছে অর্থাৎ তারা কি জ্ঞান নিজেরা উৎপাদন করছে তারা কি তথ্য প্রদান করছে করতে চাচ্ছে এই সংক্রান্ত জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে অন্য ভাষা শেখা দরকার এই হাদিসেরই আরেকটি বর্ণনা আমরা দেখি যে আবু দাউদ রাহেমহুল্লাহ তিনি বর্ণনা করছেন সাইদ সাবিত রাদিয়াল্লাহু তিনি বলেন কলা লি রাসুল উল্লাহ আলাইহি আমাকে একবার বললেন সেনু সুরিয়ানিয়া তুমি কি সুরিয়ানি ভাষা সুন্দর করে শিখবে ফা ইন্নাহা তা কুতুব কারণ আমার কাছে তাদের বইগুলো আসে তুমি কি সুরিয়ানি ভাষা ভালো করে জানো আমি বললাম আমি বললাম যে না জানি না ইয়ারসল তখন তিনি বললেন ফাতে আল্লাম হা তাহলে তুমি সুরিয়ানি ভাষাটি ভালো করে শেখো কারণ তারা আমার কাছে চিঠি পাঠায় আমাদের গ্রন্থগুলো তাদের কাছে যায় অতএব তুমি এটি ভালো করে শেখো তখন তিনি বললেন ফাতে আল্লাম তুহুফি সাবা আশার ইয়ামান আমি সতেরো দিনের মধ্যে এই ভাষার এ ভাষার পাণ্ডিত্য অর্জন করলাম এই ভাষার বুৎপত্তি অর্জন করলাম সুন্দরভাবে সর্বোত্তমভাবে আমি এই ভাষাটি শিখলাম তাহলে প্রিয় দর্শক আমরা এই জায়গাটিতে যেটি দেখলাম যে আরেকটি ভাষা শেখা মানে যেটি যেটি আরবি ভাষা নয় আরবি ভাষার পাশাপাশি আরেকটি ভাষা শেখা এই ভাষা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত দিনের সহযোগিতা করা ইসলাম প্রচার করা এখানেও ইসলাম প্রচার করার বিষয়টি এখানে আছে সুরিয়ানি ভাষার চিঠি আসে সুরিয়ানি ভাষা চিঠির বর্ণনা করা চিঠি লেখা মানে দিনের দাওয়াত অবজেক্টিভ মূল অবজেক্টিভ হচ্ছে দিনের দাওয়াত আপনি যদি দিনকে বুঝতে চান আপনার সন্তানকে যদি দিনের দায়ী হিসেবে আনাতে চান দিনের জন্য যে কোনো অবস্থায় হোক না কেন তারা কাজ করবে এমন ব্যক্তিত্বে পরিণত করতে হলে you will have to teach them other languages other than the mother tongue and the tongue or the language of the Quran কোরআনের ভাষা শেখা এবং মায়ের ভাষা শেখার পাশাপাশি অন্য একটি ভাষা তাদেরকে শেখানো এটিও করা যেতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সালফেসাল হিন্দিরকে তাদেরকে দেখি যে তারা তাদের সন্তানদেরকে আরবি ভাষার পাশাপাশি তারা অন্য ভাষাও শেখাতেন এই কাজটি তারা করতেন ইমাম হাকিম রাহিমুল্লাহ তার মোস্তাদাকে এবং আবু নাইম তার আল হুল্লিয়া গ্রন্থে আমর এবন ওমর এবনে কায়েস রাজি আল্লাহ তালাহু থেকে হাদিস বর্ণনা করেন তিনি বলেন কান আলী ইবনে জুবাই রাজি আল্লাহ তালাহু মি এত গোলামিন ইবনে জুবাই আবদুল্লা ইবনে জুবাই রাজি আল্লাহ তালাহু প্রায় একশোটি গোলাম ছিল কিরদাস ছিল ইয়েতাকাল্লাম কুল্লু গোলাম মিনহুম বিল ওগাতিন ওখরা প্রত্যেকটি গোলাম প্রত্যেকটা কৃতদাস প্রত্যেকটা দা কৃতদাস অন্য আরেকটি ভাষা কথা বলতে পারে তার মানে একশোটি ভাষা এ তো এই অঞ্চলের ভাষা ও ওই অঞ্চলের ভাষা সেই অঞ্চলের ভাষায় এক একজন এক এক অঞ্চলের ভাষায় তারা কথা বলতে পারতেন ফাকানা ইবনু জুবাইর ইউকাল্লিম কুল্লা ওয়াহিদিম মিনহুম বিলওয়াতিহি আর আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক এর সাথে প্রত্যেকের ওই অঞ্চলের ভাষায় কথা বলতেন এই বাচ্চা যে ভাষায় কথা বলে তার সাথে তিনি সেই ভাষায় কথা বলতেন এরকম একশোটি লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলতেন একশো জনের সাথে একশো জনের মতো করে তারা যে ভাষা শিখেছে সেই ভাষায় তার সাথে কথা বলতেন এবং ওকন্ত ইজা নাজারতু ওমর এবনে কায়েস আল্লাহ তিনি বলছেন যে আমি যখন তার দিকে তাকাতাম আবদুল্লাবনে জোবাইয়ের দিকে ফি আমরে হু তার দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ দুনিয়ার যে সকল কাজগুলো তিনি করছেন তিনি জানেন যে একটা তিনি কোফা বসরা তিনি মক্কা মদিনা এই অঞ্চলে তিনি কিন্তু শাসকে এই অঞ্চলের খলিফাতে খলিফা হিসেবে তিনি বায়াত লোকেরা তার হাতে করেছিল এবং পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল মালিকের সময় হাফজাজ ইবনে ইউসুফের সময় এই আব্দুল আবিন জবাই রাদি আল্লাহ তালাহুকে তাকে হত্যা করা হয় এবং মক্কা মদিনা এবং অন্যান্য অঞ্চলগুলো তাদের কাছ থেকে দখল করে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে আমরা জানি এটা এখানকার আলোচনা নয় অথবা আমরা সে আলোচনা এখানে আনছি না যে কি আব্দুল আবিন জোবাই রাদি আল্লাহ তালহু তিনি তার দিন প্রচার রাষ্ট্র পরিচালনা ইত্যাদির কাজেই তিনি তাকে মূলত এই সকল ভাষাগুলো শিখতে হয়েছে তিনি এই সকল ভাষা কিভাবে শিখেছেন আমরা জানি না সোবাহান আল্লাহ হামদি একশোটি ভাষা একশোটি লোকাল ল্যাঙ্গুয়েজ শেখা এটি কি তত সহজ তিনি সেটি করলেন এবং তার এই যে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার পেরেশানি এই ভাষা শেখা ভাষা শেখা ক্ষেত্রে তার পরিশানি তার পেরেশানি এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন জনের সাথে কথা বলা ইত্যাদি দেখে আমরের ওমর ইবনে কায়েস বলেন যে আমার মনে হতো যে কুলতু আমি বলতাম হা জারাজুল্লাম ইউরিদুল্লাহ তরফাত আইন এই এমন এক লোক যে আল্লাহর কথা তার এক মুহূর্ত তার মনে থাকে না মানে আল্লাহর কথা সে মনেই করে না সে এত দুনিয়াদার আখেরাত তার মাথায় নাই আল্লাহ আল্লাহ রাসুল তার মাথায় নাই দিন একেবারেই তার মাথায় নেই এইরকম কিন্তু ইদা নাজারত ইলেহি ফি আমরি আখেরাতি কিন্তু তিনি যখন আখেরাতের কাজ করতেন যেমন তিনি সালাদ আদায় করতেন তিনি কোরআন তালাদ করতেন তিনি আবাদত করতেন তিনি জাকাত দিতেন তিনি হজ তিনি অমরা করতেন তিনি সুয়াম পালন করতেন তিনি আল্লাহর জেকের করতেন তিনি আয়লাম অর্জন করতেন তিনি মানুষের সাথে ভালো আচরণ করতেন মানুষকে দান করতেন এই সকল কাজ যখন আমি তাকে দেখতাম দেখতাম তখন আমি বলতাম বলতাম কলতু হ্যাঁ রাজুল্লাম ইউরিদিদ দুনিয়া তরফাত আইন এ তো এমন লোক দুনিয়া তার সামনে এক মুহূর্তের জন্যেও তার পেরে তার চিন্তা চেতনায় নাই অর্থাৎ এক মুহূর্তের জন্য সে দুনিয়া চিন্তা করে না তিনি যখন আখেরাতের কাজ করতেন তখন এতটা আন্তরিকতার সাথে করতেন তিনি যখন দুনিয়ার কাজ করতেন তখনও তিনি এতটা আন্তরিকতার সাথে কাজ করতেন অর্থাৎ এক্সেলেন্স এক্সেলেন্টলি অত্যন্ত সুন্দরভাবে এই কাজগুলো তিনি সম্পাদন করতেন এটি হচ্ছে আমাদের তিনি কাজ কীভাবে সম্পাদন করতেন that is not the issue of our discussion আমরা যেটা বলতে চাচ্ছি যে how excellently he learn many languages and he made he children he made he slaves and servants to learn other languages এই ল্যাঙ্গুয়েজগুলো শেখা it is in order to convey the message of Islam to the people of those language in order to study Islam in order to study their language their culture their propensity their their properties এবং তাদের বিভিন্ন ইস্যুগুলো আলোচনা করে so knowing their their culture they could easily have their access in to their society to discuss the Islamic issues in front of them তাদেরকে কনভিন্স করা তাদের যে যোগ প্রবণতা তাদের ভালোবাসা ভালোবাসা ভালো লাগা ইত্যাদিকে সামনে রেখে যাতে তারা তাদের কাছে দিনটা প্রচার করতে পারতেন এই উদ্দেশ্যেই মূলত এই উদ্দেশ্যে মূলত তারা তাদের কাছে তাদের ভাষাগুলো তারা শিখেছেন তাহলে আমরা এখানে যে ষষ্ঠ যে মূলনীতিটি দেখলাম পঞ্চম যে মূলনীতিটি আমরা আলোচনা করলাম প্রিয় দর্শক পঞ্চম মূলনীতি হলো যে আরেকটি ভাষা আরবি ভাষার পাশাপাশি আরেকটি ভাষা শেখা এর মধ্যে আমরা ষষ্ঠ মূলনীতিটি আলোচনা করছি ষষ্ঠ মূলনীতি হলো তাউজি আতুইফুল ওয়াফকা মুইউলিহি আল ইলমিয়া একজন শিশুকে সেই জ্ঞানের সেই শাখার দিকে তাকে ধাবিত করা তাকে উদ্বুদ্ধ করা যেই শাখার প্রতি তার রয়েছে ঝোঁক প্রবণতা তার ইচ্ছা আকাঙ্ক্ষা তার আগ্রহ রয়েছে যেটি দিয়ে সে শিখতে চায় যেটি সে বুঝতে চায় যেটি সে জানতে চায় যেটির প্রতি তার ক্ষমতা রয়েছে আপনি বুঝতে পারছেন যে এই জায়গায় সে ভালো করার যোগ্যতা রয়েছে তার ক্ষমতা রয়েছে তার ঝোঁক রয়েছে তার ভালোবাসা ওই জায়গায় তার কনসেন্ট্রেশন ওই জায়গায় কেন্দ্র করে তাহলে ওই জায়গাটিতে মূলত আপনি আপনার সন্তানকে সেদিকে মূলত আপনি ধাবিত করবেন এর আগে আমরা জাহিদাবিন সাহেব রদি আল্লাহ তালাহ যে ঘটনাটি বর্ণনা করেছি যে তিনি সুরিয়ানি ভাষা শিখেছেন এবং সাহাবাইকাম রদি আল্লাহ তালাহুম আজমাইন তার জন্য সুরিয়ানি ভাষাটি নির্বাচন করেছেন রাসুল ইসলাম তাকে সুরিয়ানি ভাষা শেখার জন্য তাকে নির্দেশ প্রদান করেছেন তারা তাকে রাসুলের কাছে নিয়ে গেল রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার যোগ্যতা যাচাই করলেন এবং তারাও রাসুল তারাও হজরত জাহিদাবিন সাবেতের যোগ্যতা তারা যাচাই করলো ভাষার ক্ষেত্রে তার জ্ঞান তার পাণ্ডিত্য তিনি বুঝতে পারলেন রাসুল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে তার কোরআন সংক্রান্ত তার যে জ্ঞান বুৎপত্তি ইত্যাদি তিনি বুঝতে পেরেছেন আর এবং অন্য ভাষা শিক্ষার মতো তার যোগ্যতা রসুলাম তার মধ্যে তার সুপ্ত প্রতিভা তার যোগ্যতা রসুলাম বুঝতে পেরেছেন এই জন্য রাসুল্লাহাম তাকে দুটো কাজে লাগিয়ে দেন একটি হচ্ছে রসুলাম তাকে লেখক হিসেবে তার গ্রন্থগুলো রসুলাম অর্থাৎ কোরআন লিখতেন তিনি জায়দেবনে সাবেত আদি আল্লাহ তালন শুধু তাই নয় জায়দেবনে সাবেত আদি আল্লাহ তালুকে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তার পুরো কোরআন লিখিয়েছেন পুরো কোরআন মুখস্থ করিয়েছেন এবং যে বছর রসুলাম ইন্তেকাল করবেন সে বছরের রামান রমাদানে দুবার জিবরিল আলহি সাল্লাতুসাল্লাম কোরআনকে পরিপূর্ণভাবে রাসুলের সামনে উপস্থাপন করেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং কোন ধারাবাহিকতা হবে কোন সুরার পর কোন সুর হবে কোন আয়াতের পর কোন আয়াত হবে এটি রাসুল ইসলাম জায়দেবনে সাবেদের কাছে উপস্থাপন করেন জায়দেবনে সাবেদ রাজি আল্লাহ তালন পরিপূর্ণভাবে সেটি মনে রাখেন এবং এই কারণে পরবর্তীতে যখন কোরআন সংকলনের প্রশ্ন দেখা দেয় তখন জায়দেবনে সাবেদ রাজি আল্লাহ তালানহুকে কমিটি এর হেড বানিয়ে তাকে মূল দায়িত্ব দিয়ে তাকে চেয়ারম্যান করে যে কমিটি করা হয় হজরত আবুকরের যুগে এবং হজরত ওসমান রদি আল্লাহতালার যুগে তিনি অত্যন্ত সুচারু সুন্দরভাবে কোরআন শঙ্করের কাজ করেন আজকে আমরা যে মুসাহাব দেখছি আমাদের যুগে এই মুসাহাব কিন্তু এই জায়দেবনা সাবেত রদি আল্লাহ তালহুরি অবদান কারণ হচ্ছে জায়দেবনা সাবেতের এই মেধাটি রাসুল ইসলাম দেখেছেন রাসুল ইসলাম মদিনা হিজরত করার আগেই জায়দেবনা সাবেত সতেরোটি সুরা মুখস্থ করেছেন আপনি দেখ এটিকে কিভাবে দেখবেন এটি হচ্ছে মূলত শিশুদের তার যে বুৎপত্তি কোন দিকে তার প্রবণতা রয়েছে কোন দিকে তার আগ্রহ রয়েছে এগুলো আমাদের খুঁজে বের করা সাহাবাই কামরাও তার জন্য সেটি বের করেছেন দু নম্বর ইসলাম দেখলেন যে তার মধ্যে ভাষা শিক্ষার যেহেতু সে মদিনায় থেকে সে কোরআনের ভাষা কোরআন সে শিখেছে মদিনায় থেকেই সে কোরআনকে এতটুকু মুখস্থ করেছেন তিনি অতএব ইসলাম বুঝলেন যে তার ভাষাগত পাণ্ডিত্য দক্ষতা এটা তার রয়েছে এই তিনি তাকে সুরিয়ানি ভাষা শিক্ষার কথা বললেন এবং তিনি সুরিয়ানি ভাষারই তিনি বুৎপত্তির সাথে তিনি অর্জন করলেন অতএব আমাদেরকে ভাষা শেখানোর ক্ষেত্রে আমাদের শিশুদেরকে অথবা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সে তার কোন দিকে তার তার ঝোঁক রয়েছে কোন দিকে তার লাইক লাভ রয়েছে আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিশুদের অনেক সুপ্ত অত্যন্ত শক্তিশালী কিছু প্রতিভা থাকে এগুলো ধ্বংস করে দিই যেই দিকে তার প্রতিভা আছে সেদিকে তাকে না নিয়ে ভিন্ন পথে তাকে নিয়ে এই জন্য ইবনে সিনা রহিমুল্লাহ যার কথা আমরা বারবার উল্লেখ করছি তিনি তার সিয়াসা গ্রন্থে সিয়াসাত রাজুলি ইবনিহি এই এই সূচিতে তিনি আলোচনা করেছেন লাইসাত কুল কুল্লু সোনাআতিন আয় মেহনাতিন ইয়ারু মুহা সবিউ মুমকিনাতুল্লাহ যে প্রত্যেকটি সনা প্রত্যেকটি প্রত্যেকটি আপনার সাবজেক্ট প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি আপনার প্রফেশন মানে পেশাই একজন শিশুর জন্য সম্ভব নাও হতে পারে মা শাকালা বরং তার প্রকৃতি তার আগ্রহ তার শারীরিক অবকাঠামো তার চিন্তা চেতনা তার ঝোঁক তার লাভ তার প্রফেন প্রফেন্সিটি তার লাইক এটা কোনটাকে এটা এটা কোনটা অনুযায়ী হয় এটা কোনটাকে রেজাম্বল করে এইটি কোনটার অনুগামী হয় কোনটা তার সাথে মেলে সেটি আমাদের খুঁজে বের করে সেই কাজে তাকে ব্রতি করা ব্রত করা এটি আমাদের দায়িত্ব অন্যথায় ভুল হয়ে যাবে এই জন্যে মুসলিম কবিরা তারা বলতেন ইজা আলম তাস্তাতু আনফাদাহু ওয়াজা উইজহু ইলামা তাস্তাতু তুমি যদি কোনো কাজ করতে না পারো তোমার কোনো কাজ করার মতো ক্ষমতা যদি তোমার না থাকে কোনো একটি পেশা অর্জন পেশাগত দক্ষতা অর্জনে যদি তোমার যোগ্যতা না থাকে তাহলে সেটি তুমি বাদ দাও ওয়া যাও বিসমিল্লামা তুমি যেটি পারো সেই দিকে তুমি যাও যেটি তুমি পারো সেই দিকে তুমি যাও যেটি তুমি পারবে না সেদিকে তুমি যাবে না ইমাম বখার রহমুল্লাহ এই কথা বলে আজকে আমরা আজকের আলোচনা শেষ করবো এবং বখার রহমুল্লাহ তাকে আমরা কিভাবে জানি বিখ্যাত পণ্ডিত হাদিসের পণ্ডিত সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হাদিসে তিনি তৈরি করেছেন লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন বোখারি শরীফে শরীফে যে কিছু হাদিস আছে এই হাদিসই তিনি আসলে পাঁচ লক্ষাধিক হাদিস থেকে নির্বাচন করে কয়েকটি হাদিস তিনি এখানে লিখেছেন এই জন্য ওলামা ইকারাম সকলে একমত যে কোরআনের পরে আল্লাহর জমিনে এত বিশুদ্ধ কোনো গ্রন্থ নেই বোখারি শরীফের মতো এই বোখারি রহমুল্লাহ তিনি কিন্তু তার প্রাথমিক জীবনে তিনি ফেক এর জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে ফিখ এর জ্ঞান তিনি অর্জন করবেন এই ব্যাপারে তিনি পণ্ডিত হবেন কিন্তু মোহাম্মদ ইবিন হাসান তাকে বললেন যে এ দেহাব ওয়াস্তাগিল বি আলমিল হাদিস তুমি যাও তুমি হাদিসের জ্ঞান অর্জন করো কারণ আমি তোমার মধ্যে এন্দামা আহু মুনাসিবান লেখদরাতি কারণ আমি তোমার মধ্যে হাদিসের জ্ঞান অর্জন করার হাদিস শাস্ত্র এর জ্ঞান অর্জন করার যোগ্যতা আমি তোমার মধ্যে দেখতে পাই এবং আমি দেখতে পাই যে এর জন্যই তুমি অধিকতর যোগ্য ওয়া আকরাবু ইলাহি সেই দিকেই তোমার সেই তার প্রতি প্রতি তুমি অনেক বেশি অনেক তারই অনেক বেশি নিকটে তুমি সেই তার প্রতি তোমার ঝোঁক অনেক বেশি তখন মোহাম্মদ ইবিন হাসান এর কথা ইমাম বখাই রহমুল্লাহ তিনি শুনলেন শোনার পরে আজকে আমরা দেখি যে মহাদ্দিন কেরামের মাথার তাজ হজরত ইমাম বখারি রহমুল্লাহ তিনি তাদের ইমাম leader of the scholars of hadith এ তিনি পরিণত হয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমহুল্লাহ তিনিও তার যোগ্যতা তার দক্ষতা কি এটি তিনি বুঝতে পেরেছেন এবং সেদিকেই তিনি তার জীবনকে ধাবিত করেছেন ওলামাই আমরা তাই করেছেন আমাদের সন্তানদের কোন দিকে যোগ্যতা রয়েছে এটা আমাদের যাচাই বাছাই করে সেই দিকে তাকে ধাবিত করা আমাদের উচিত তো প্রিয় দর্শক আমরা এই কথা বলে আজকের এই পর্ব শেষ করলাম আমাদের সন্তানদের জন্য আমরা আমরা কোন বিষয়টি নির্বাচন করব তাদেরকে আমরা কি শেখাবো কি শেখাবো না তাদেরকে সোনালী শিশু তাদেরকে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে হলে আমাদের তাহলে কি করতে হবে সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা নিশ্চয়ই সেটি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানুমাতার আমাদেরকে সেই তফিক দান করুন যাতে আমাদের সন্তানদেরকে আমরা সেভাবে গঠন করতে পারি আজকে প্রিয় দর্শক এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ওয়াহাদা ওসল্লাহ সুবাহানুমাতা আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাইবিয়াজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত